ওগো মহান তোমার সৃজন কত সুন্দর ওগো মহান তোমার সৃজন কত সুন্দর তাকালে তোমার বসুন্ধরাতে মনে হয় ডাকো তুমি ইশারাতে তাকালে তোমার বসুন্ধরাতে মনে হয় ডাকো তুমি ইশারাতে হৃদয় টানে তোমার বরাবর ওগো মহান তোমার সৃজন কত সুন্দর ওগো মহান তোমার সৃজন কত সুন্দর তাকালে তোমার বসুন্ধরাতে মনে হয় ডাকো তুমি ইশারাতে তাকালে তোমার বসুন্ধরাতে মনে হয় ডাকো তুমি ইশারাতে হৃদয় টানে তোমার বরাবর ওগো মহান তোমার সৃজন কত সুন্দর ওগো মহান তোমার সৃজন কত সুন্দর সুন্দর এই ধরনীর চাহনি শোভাময় আছে তার দিবসার রজনী এত সুন্দর এই ধরনীর চাহনি শোভাময় আছে তার দিবসার রজনী এত সুন্দর এই ধরনীর চাহনি শোভাময় আছে তার দিবসার রজনী ওই আকাশ নীলে ওই সবুজ বিলে ওই পাখির গানের কণ্ঠ আমার লাগে মনোহর ওগো মহান তোমার সৃজন কত সুন্দর ওগো মহান তোমার সৃজন কত সুন্দর তাকালে তোমার বসুন্ধরাতে মনে হয় ডাকো তুমি ইশারাতে তাকালে তোমার বসুন্ধরাতে মনে হয় ডাকো তুমি ইশারাতে হৃদয় টানে তোমার বরাবর ওগো মহান তোমার সৃজন কত সুন্দর ওগো মহান তোমার সৃজন কত সুন্দর চাঁদ তারকার ওই আলাদান তোমারি শত নদী বয়ে যায় রূপালি জলে ধরি চাঁদ তারকার ওই আলাদান তোমারি শত নদী বয়ে যায় রূপালি জলে ধরি চাঁদ তারকার ওই আলাদান তোমারি শত নদী বয়ে যায় রূপালি জলে ধরি ওই স্রোতের টানে ওই আলোর বানে উদ্ভাসিত হয় হৃদয় আবার ও ওগো মহান তোমার সৃজন কত সুন্দর ওগো মহান তোমার সৃজন কত সুন্দর কাকালে তোমার বসুন্ধরাতে মনে হয় ডাকো তুমি ইশারাতে তাকালে তোমার বসুন্ধরাতে মনে হয় ডাকো তুমি ইশারাতে হৃদয় টানে তোমার বরাবর ওগো মহান তোমার সৃজন কত সুন্দর ওগো মহান তোমার সৃজন কত সুন্দর